السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা অন্য সময়ের মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি রসুল আকরম ইসলামের সংক্ষিপ্ত জীবনীর কিছু অংশ নিয়ে আজকে যে পর্ব শুরু করব সেই পর্বের শুরুতে যে কথা থাকবে সেটা হচ্ছে রসুল আকরম ইসলামের জীবনে যখন ইসলাম রাজের ঘটনা ঘটে গেল এমনকি মুক্কার কাফেরদেরকে চান দ্বিখণ্ড দ্বিখণ্ডিত করে যখন তিনি দেখিয়েছেন এবং কাজে আসেনি তখন রসুল আকরম ইসলাম নতুন করে আবার আপনার আরব দেশের যে অন্যান্য এলাকার মুক্কার কাফার ছাড়া অন্যদেরকে দাওয়াত দেওয়ার ফিকির শুরু করলেন যে হজের মৌসুমে যে অন্যান্য বংশ আরব দেশের অন্যান্য বংশকে তিনি দাওয়াত দিবেন হ্যাঁ, তখন এই চেতনা নিয়ে তিনি দাওয়াতি কর্মকাণ্ডের ফিকির করলেন যে হতে পারে কোন একটি আরব উপদ্বীপের আরব দেশগুলোর কোন একটি বংশ যদি ইমান গ্রহণ করে তার উপর এবং যদি তাকে সহযোগিতা করে এ আশায় চমৎকার একটি আশা এবং এটা কাজে লেগে কাজে লেগেছে আবুল আহাব এবং আবু জাহাল আল্লাহ তাদেরকে ধ্বংস করুক যে তারা কিন্তু একটা কাজ হাতে নিয়েছে যে তারা পালাক্রমে কি করতো রসুল আকরম ইসলামের পিছনে হেঁটে হেঁটে রসুল দাওয়াত দিতেন আর তাকে মিথ্যুক বলে তারা আপনার প্রপাগান্ডা চালাতো যে মিথ্যাবাদী হ্যাঁ, সুতরাং এটা তাদের একটা প্রপাগান্ডা যে একের পর এক হ্যাঁ এরকম ডিউটি দিত রসুলের পিছনে হ্যাঁ তো রসুল আকরম সাল্লাহ কি করছিলেন যখন দাওয়াত দিচ্ছিলেন তো মুক্কার যে বংশগুলোকে দাওয়াত দিলেন মুক্কার না হ্যাঁ আরব দেশের যে বংশগুলোকে দাওয়াত দিলেন তাদের ব্যাপারটা ভিন্ন ছিল যে সবাই কিন্তু একভাবে গ্রহণ করেনি কেউ রসুল আকরম ইসলামের আপনার দাওয়াতের ক্ষেত্রে আপনার সায় দিয়েছিল আর কেউ আসে আপনার চুপ করেছিল আবার কেউ আসে না মানে ওনার থেকে হ্যাঁ আপনার নিজকে গুটিয়ে নিল হ্যাঁ এটা হ্যাঁ যারা সায় দিয়েছিল এরা যে রসুলের পরে তার স্থলাভিষিক্ত হবেন বলে একটা আশা অন্তরে তারা রেখেই তারা সায় দিয়েছিল হ্যাঁ এটা হচ্ছে কিছু বংশের কাজ কারবার তারপরে আপনার এটার ফল দেখা যায় এগারো হিজড়ি সনে না হিজড়ি সন তো শুরু হয়নি এগারো যেটা নবী সন বলা হয় এগারো নব্বই সনের মধ্যে হজের মধ্যে রসুল ভাগ্য চক্রে সাক্ষাৎ করলেন খাজরাজ বংশের ছয়জন মানুষের সাথে এবং আল্লাহ তাদের সাথে কল্যাণের ইচ্ছে করেছিলেন তখন তিনি তাদের কাছে বসছিলেন এবং তাদেরকে ইসলামের দিকে ডাকছিলেন ডাকার পরে হ্যাঁ তারা ইসলাম গ্রহণ করে হ্যাঁ এবং এরা সবাই রসুল আকরমসাল্লামের উপর ইসলাম গ্রহণ করেছে ছয়জন তাদের নামটাও বলে দিচ্ছি একজনের নাম হচ্ছে আসাদ বিন জুরারা আরেকজনের নাম হচ্ছে আউফ ইবনুল হারিস আরেকজনের নাম হচ্ছে রাফি মালিক আরেকজনের নাম হচ্ছে কুতবা আমির আরেকজন হচ্ছে উব্বা ইবনে আমির আরেকজন হচ্ছে জাবির ইবনে আব্দুল্লাহ এরা হম আপনার আহ রসুল আকরম ইসলামের উপর ইমান আনয়ন করে হ্যাঁ এরা যখন আপনার ফিরে যায় মদিনার দিকে হ্যাঁ, এবং তারা তাদের জাতিকে রসুল আকরম ইসলামের সম্পর্কে বলে হ্যাঁ এবং তাদেরকে ইসলামের দিকে ডাক দেয় তখন ইসলামটা ওই এলাকায় ছড়িয়ে পড়ে এবং এমন কোনো আনসারি ঘর ছিল না যেখানে রসুলের আলোচনা হয়নি হম এমনভাবে আলোচিত হয়েছে রসুল আকরম ইসলাম তাদের নিকট হ্যাঁ এর পরের বছর মানে বারো নবী সনে হজের সময় আবার বারো জন পুরুষ আনসারীদের মধ্য থেকে হজে আসে হ্যাঁ তখন রসুল আকরম ইসলাম এই আনসারীদের গ্রুপের সাথে সাক্ষাৎ করেন যেখানে বারো জন পুরুষ ছিল হ্যাঁ এদের সাথে রসুল আকরম ইসলামের সাক্ষাৎ হয় এবং এরা বায়াত করে যেটাকে বায়াত আকাবা উলা বলা হয় প্রথম বায়াত আকাবা হ্যাঁ রসুলের সাথে চুক্তিতে আবদ্ধ হয় কিন্তু এখানে একটা সন্দেহের ব্যাপার আছে যেটা মানুষের সন্দেহ করে বলে এই বায়াতকে বায়াত নিঃসা বলে কিন্তু আসলে কোনো আলোচনার মধ্যে মহিলার কথা আসেনি কিন্তু ভুলবশত এটা বলে থাকে এই যে বায়াত হলো এই বায়াতের মর্মটা কি বায়াত করেছিল যে রসুলের কথা শুনবে তারা রসুল আনুগত্য করবে চাই তাদের অবস্থা ভালো থাকুক অথবা খারাপ থাকুক মনে ফুর্তি থাকুক মনে কষ্ট লাগুক এবং নিজের স্বচ্ছলতা থাকুক নিজের কঠিন অবস্থায় থাকুক সর্বাবস্থায় রসুলের কথা শুনবে আনুগত্য করবে এবং রসুলের সাহায্য করবে যদি তিনি রসুল আকরম ইসলাম মদিনায় এসে যান হ্যাঁ, এটার উপর প্রথম চুক্তি তাদের সাথে হয় এ বারো জন আনসারি সাহাবের সাথে তাইলে আমরা বলতেছিলাম ইতিমধ্যে যে বায়াত আকাবাবকে বায়াতুল নেশা বলা এটা ভুল কথা এটা কোন কোন বর্ণাকারী বলেছেন কিন্তু মহিলার এই বায়াতের মধ্যে কোনো উল্লেখ নেই এবং এই বায়াতের যে আপনার পয়েন্টগুলো ছিল তার মধ্যে কোথাও মহিলার কোন কথা নেই এখন কথা হচ্ছে যে যারা বায়াত করেছিলেন এই বারো জন তাদের হ্যাঁ, আপনার নাম উল্লেখ করা দরকার এমনি ইসাম হ্যাঁ, তিনি তার সিরাতের কিতাবের মধ্যে যারা প্রথম বাড়িতে অংশগ্রহণ করেছেন যে সাহাবি আনসারি সাহাবিরা তাদের নাম উল্লেখ করেছেন তারা হচ্ছেন বারো জন এক নম্বরে সাদবিন জুরারা তিনি কিন্তু প্রথমবারও হ্যাঁ, বায়াত গ্রহণ প্রথমবারও উপস্থিত হয়েছিলেন বায়াত এইবার গ্রহণ করলেন তারপরে দ্বিতীয় নম্বরে সাউফ এবনে আফরা তারপরে আফরা রাফেবিন মালিক তিনিও কিন্তু ইতিপূর্বে এসেছিলেন গত মানে এগারো নবমী সনে তিনি রসুলের কাছে সাক্ষাৎ করেন ইসলাম গ্রহণ করেন পুরাতন মুসলমান তারপর দাকুয়ান ইবনে আব্দ খাইস এরকম Ubad ibn Samed Yazid ibn Thalaba তারপর আব্বাস ইবনে উবাদা এরকম ভাবে উকবা ইবনে আমের উকবা ইবনে আমেরও কিন্তু আগের মুসলমান তারপরে আমের ইবনে হাদিদা তারপরে আবুল হাইথাম মালিক ইবনে আত্তাইহান এরকম ওয়াই ইবনে সাইদা এরা হচ্ছেন বারো জন যারা রসুল আকরম ইসলামের সাথে প্রথম বায়াতে অংশগ্রহণ করেছেন হ্যাঁ, এ হচ্ছে বারো জনের নাম এখন কথা হলো যে যখন আনসারি সাহাবা যারা এই প্রতিনিধি দল আসছিলেন বারো জন এরা আপনার যখন মদিনায় ফিরে গেলেন তখন ফিরে যাওয়ার সময় ইচ্ছে করলেন যখন ফিরে যাওয়ার সময় রসুল আকরম হ্যাঁ একটা বিশেষ পদক্ষেপ নিলেন সেটা কিন্তু প্রত্যেকের নেওয়া দরকার অনেকে যখন একটু শুদ্ধ রাস্তায় উঠতে শুরু করে তখন অনেকে তার প্রতি গুরু ভ্রুক্ষেপ করে না এটা কিন্তু ঠিক নয় যখন কেউ সঠিক রাস্তায় উঠে তাকে শিক্ষা প্রশিক্ষণ দেওয়ার চিন্তা করা দরকার দেখেন মাত্র বারোজন সাহাবি ইসলাম গ্রহণ করেছেন এবং বায়ুতে অংশগ্রহণ করেছিলেন কিন্তু রসুল আকরম সাল্লাহাম যখন তারা মদিনার দিকে রওনা করতেছিলেন তখন রসুল আকরম সাল্লাম তাদের শিক্ষক হিসেবে হজরত মোসাফিম উমাইরকে প্রশিক্ষক হিসেবে দিয়ে দিলেন যেন আনসারিদেরকে আপনার ধর্ম শিক্ষা দিতে পারে তো এই মুসাফিন উমাইরাদ এত বরকতময় ব্যক্তি ছিলেন যে তার হাতে বিশেষ করে দুইজন বড় বড় নেতা ইসলাম গ্রহণ করে হ্যাঁ, বনি আব্দুল আশাল আশাল গোত্রের একজনের নাম হচ্ছে সাদ বিন মহাদ আর একজনের নাম হচ্ছে উসাইদ বিন হদায়ের হ্যাঁ এরা কিন্তু তার হাতে ইসলাম গ্রহণ করে এবং মুসাফ রদি আল্লাহ কিন্তু আসাদ বিন জোরারা যিনি হ্যাঁ, এই দুই বছর লাগাতার রসুলের সাথে সাক্ষাৎ দিলেন একবার বায়াত করলেন হ্যাঁ, তার ঘরেই কিন্তু অবস্থান করেছিলেন তাইলে দাওয়াতি উদ্দেশ্যে কোথাও গিয়ে কারোর ঘরে অবস্থান করা এটা কোনো দোষের কোনো বিষয় নয় এবং তিনি সেখানে অবস্থান করে মানুষকে ইসলামের দিকে ডেকেছিলেন এবং শেষ পর্যন্ত এমন কোনো ঘর তিনি রাখেননি ছাড়েননি যেখানে ইসলামের দাওয়াত পৌঁছাননি তিনি ইসলামের দাওয়াত পৌঁছাতে শুরু করেছেন হ্যাঁ তাইলে এটা একটা বিরাট ওনার একটা ভূমিকা ছিল রসুল আকরমসাল্লাম যোগ্য মনে করে তাকে দায়িত্ব দিলেন এবং এই দায়িত্ব সঠিকভাবে তিনি পালন করেছেন আল্লাহ তাকে জান্নাতবাসী করুন সেটাই কামনা করব হ্যাঁ, ইনশাআল্লাহ এরপরে আবারও নতুন আরেকটি পর্বে আপনাদের সাথে সাক্ষাৎ হবে হ্যাঁ, সে পর্যন্ত অপেক্ষা করুন ওসল্লাহ আলা নবীন আহমদ আলহি ওসাহি আজমাইন